السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد মহান আল্লাহ সুবহান ওয়া তালার দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি এবং মানবতার মুক্তিদূত হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসালামের জন্য অসংখ্য কোটি দরুদ এবং সালাম প্রিয় দর্শক আমরা সোনালী শিশু অনুষ্ঠানে গত পর্বগুলো ঝরে গত পর্বগুলো জুড়ে আমরা যে আলোচনা করছিলাম তা হচ্ছে যে পিতা মাতার প্রতি সন্তানদেরকে অনুগত সন্তান হিসেবে গড়ে তোলা এটি কিন্তু আমাদেরই দায়িত্ব এবং এই আমরা একটি হাদিস আগে উল্লেখ করেছিলাম রাসুল বলেছেন যে রাহিমাল্লাহ أن أعان ولده على بر আলা বিরি আল্লাহ সুবহানুয়াতালা সেই ব্যক্তিকে রহম করুন যিনি তার সন্তানকে তার প্রতি অনুগত থাকতে সহযোগিতা করেছেন সুবহান আল্লাহ হামদি তার মানে হচ্ছে আমাদেরকে সেটি দেখানো আমরা আমাদের শিশুদেরকে আমাদের প্রতি অনুগত থাকার প্রশিক্ষণ প্রদান করতে হবে এবং এই প্রশিক্ষণ প্রদানের দুটো বিষয় আমরা আগেও বলেছি এখনও বলছি তাদেরকে এই ইস্যুগুলো তুলোর তাদের সামনে আলোচনা করা যেমন আমরা যে আলোচনা করছি আর দু নম্বর হচ্ছে আমাদের পিতামাতার সাথে আমাদের আচরণের মাধ্যমে এটিকে এখানে প্রদর্শন করা যে এভাবে তাদের সাথে আচরণ করতে হয় আজকে আজকে আমরা গুরু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আলোচনা করব যে পিতামাতা এবং সন্তান সন্ততি পরস্পর পরস্পরের জন্য দোয়া করবে এবং এটি হ্যাবিট এটি অভ্যাস তৈরি করবে যেমন ধরুন সন্তান এবং পিতামাতা তারা সকলে মিলে একসাথে দোয়া করবে এবং পিতামাতা তাদের সন্তানদের সামনে সন্তানদের জন্য দোয়া করবেন আবার সন্তানদের সামনে পিতামাতা তাদের পিতামাতার জন্য দোয়া করবেন তাহলে এরা কিন্তু এই কাজে অভ্যস্ত হয়ে যাবে তারা এই বিষয়টিতে প্রশিক্ষিত হয়ে উঠবে দু নম্বর যে বিষয়টি তা হচ্ছে পিতামাতাকে নিজেরা গালিগালাজ না করা অথবা অন্য কোনো ব্যক্তি পিতামাতার গালি গালাজের কোনো কারণ হবে না ব্যক্তি নিজে এমন কোনো কাজ করবে না যাতে অন্য কেউ তার পিতামাতাকে তার কারণে গালি গালাজ করে তৃতীয়ত বিষয় হচ্ছে আমাদের পরিচিতিকে পিতামাতার সাথে জুড়ে দেয়া কোন অবস্থায় পিতামাতার সাথে পরিচয়কে পিতামাতার সাথে পরিচয়কে ধ্বংস না করা পিতামাতার সাথে আমাদের আমাদের সম্পর্ককে ছিন্ন না করা অনেক সময় হতে পারে এরকম যে আপনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গিয়েছেন এখন আপনার পিতামাতা খুবই সাধারণ স্বাভাবিকভাবে চলে তারা এখনও হয়তো আপনার ভাষায় কালচার বোঝে না এখনও এখনও হয়তো সে চামচ দিয়ে খেতে জানে না এখন হয়তো সে চাইনিজ বা এরকম হাই ফাই রেস্টুরেন্টে খেতে পারে না অনেক ভালো জামা কাপড় পরে সে চলতে পারে না প্যান্ট শার্ট বা এরকম চলতে পারে না ফলে তার চেহারার মধ্যে এখনও সেই লাভণ্য আসে না বড় লোক বড় লোক ভাব এরকম আসে না ফলে আপনি তাকে মানুষের সামনে পরিচয় করিয়ে দিতে পারেন না এইরকম জটিলতা এর বিষয়ে আমরা আলোচনা করব আমরা আলোচনা করব পিতামাতা যদি হজ করতে অক্ষম হন তাহলে তাদের পক্ষে হজ করে দেয়া তাদের যদি কোনো মান্যত থাকে মান্যত পূর্ণ করে দেয়া তাদের আনুগত্য না করার পরিণতি কি এটা দুনিয়ায় পরিণতি কি এবং আখিরাতে এর পরিণতি কি এই বিষয়টি আমরা ইনশাল্লাহ আলোচনা করব এই আলোচনা করেই আমরা শেষ করব যে তাদের জীবদ্দশা তাদের প্রতি আমাদের করণীয় কি তারপর তাদের মৃত্যুর প্রতি আমাদের করণীয় কি সেটি ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব প্রিয় দর্শক তাহলে আজকে প্রথমে আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই তা হচ্ছে পিতামাতা পরস্পর পরস্পরের জন্য এবং পিতামাতা এবং সন্তান সন্ততি পরস্পর পরস্পরের জন্য দোয়া করবে আমরা দেখি এর কত গুরুত্ব এর কত ফজিলত রাসুল্লাহাম বলেছেন আবহরাদি আল্লাহ তাহলে তিনি বর্ণনা করছেন খুবই গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করছি আপনারা অবশ্যই যারা নোট ডাউন করে নেন নোট ডাউন করে নেবেন আবু দাউদ এবং তিরমিজিতে হাদিসটি এসেছে ইমাম তিরমিজি বলেছেন হাদিস উন হাসানুন এটি একটি হাসান হাদিস ওয়ালাইসফি রেওয়ায়তি আবি দাউদ আবি দাউদের রাবায়তে একটু ভিন্নতা এসেছে আবহরদি আল্লাহ তিনি বলছেন রসুল্লাহ বলেছেন সালাসুদাওয়াতিন তিনটি এমন প্রার্থনা রয়েছে মুস্তাজাবাতুল্লাহ শাক্কাফিহিন্না এগুলো কবুল হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই দাহওয়াতুল মজলুম মজলুম ব্যক্তির প্রার্থনা যার উপর অত্যাচার করা হয়েছে এরকম ব্যক্তির প্রার্থনা ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফির ভ্রমণকারী ব্যক্তির প্রার্থনা ও দাওয়াতুল ওয়ালিদে আলাওয়ালাদিহি এবং এমন একজন ব্যক্তির প্রার্থনা যিনি বাবার বা মায়ের প্রার্থনা তার সন্তান এর জন্যে মায়ের বা বাবার প্রার্থনা সন্তানের জন্য এই তিন ব্যক্তির প্রার্থনা আল্লাহ সুবহানুয়াতার কাছে গ্যারান্টিড টু বি অ্যাকসেপ্টেড সাথে সাথে আল্লাহ সুবহানুয়াতালা এগুলো কবুল করে নেবেন অতএব এই এই যদি হয় অবস্থা তাহলে আমাদের সন্তানদের জন্য আমাদের কেমন দোয়া করা দরকার দেখুন আপনি আপনার সন্তানকে সোনালী শিশু হিসেবে দেখতে চান সফল শিশু হিসেবে দেখতে চান চান যে দুনিয়া এবং আখেরাতে তার সমূহ কল্যাণ সাধিত হোক চান আপনি তাকে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করতে তাহলে তার জন্য দোয়া করতে হবে the only solution is there here is the solution এখানে সমাধান রয়েছে আবহরাদি আল্লাহ তালানহু আল আদাবুল মুফরাদে ইমাম বখার রহমুল্লাহ বর্ণনা করছেন আবহরার ব্যাপারে যে আন্না আবা মুর্রা আখবরাহু আন্নাহু রাকিবা মা আবি আনহু ইলা আরদিহি বিল আকিক যে আকিক নামক অঞ্চলে আবহরাদি আল্লাহ তালানহুর সাথে আবু মোর্রা তিনি একবার গিয়েছিলেন ফাইদা দেখালা আরদাহ আবু হরাহ যখন তার ওই যে তার জমিনে তার ফসলের ভূমি অথবা তার বাসায় যখন তিনি প্রবেশ করেন সোহাবি আলা সৌতিহি তিনি তার সর্বোচ্চ সবচেয়ে উঁচু কণ্ঠে তিনি চিৎকার করে বললেন আলাইকা সালাম ও রহমতুল্লাহ ইয়া উম্মা হেমা আল্লাহর রহমত আল্লাহর বরকত আপনার উপর বসিত হোক আল্লাহর পক্ষ থেকে শান্তি আপনার উপর বসিত হোক ফাতাকুল তখন তা মাও বলে উঠলেন ও আলাইকাসালাম ও রহমতুল্লাহ আবরাকাত তোমার উপরও আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত এবং বরকত বর্ষিত হোক ফায়াকুল তখন এ আবহরাদি আল্লাহ তালানহু তখন তার মাকে লক্ষ্য করে বললেন রাহিমা কিল্লা কামা রব্বাই তিনি সগিরা হেমা আপনার উপর আল্লাহ রাহাম দান করুন যেমনিভাবে ছোটকালে আপনি আমাকে অনুগ্রহ করে অনেক ভালোবেসে অনেক দয়া মায়া দেখিয়ে আপনি আমাকে মানুষ করেছেন বড় করেছেন ফাতাকুলু তখন তার মা তাকে বললেন ওয়া ইয়া বোনাইয়া ওয়া আন্ত হে আমার বৎস তোমার জন্য ফাজাক আল্লাহ খায়রান আল্লাহ তোমাকে সর্বোত্তম জাজা দান করুন ওয়া রদিয়া আনক কামা বার্রাত্তানি কাবেরান এবং তোমার প্রতি আল্লাহ সুবহান ওয়া তালা সন্তুষ্ট থাকুন যেমনিভাবে তুমি আমার প্রতি অনুগত থেকেছ যখন আমি বৃদ্ধ হয়েছি আল্লাহ বারিকলানাফি আম্বালিনা আউলাদিনা হে আল্লাহ তুমি আমাদের সম্পদ এবং আমাদের সন্তানের মধ্যে তুমি বরকত দান করো দেখুন মা এবং সন্তানের মধ্যে দোয়া এর দোয়া এর যে আদান প্রদান দেখুন সুবাহান আল্লাহ আবহর আল্লাহ তার মায়ের জন্য দোয়া করছেন তার মা তার সন্তানের জন্য দোয়া করছেন কত লম্বা দোয়া এবং একজন আরেকজনকে কত আপন করে কত ভালোবেসে কত হৃদয়ের মননকে নাঙ্গিয়ে দিয়ে তারা দোয়া করছেন একজন আরেকজনের জন্য এইটা হচ্ছে প্রিয় দর্শক এটি এক্সাম্পল আমাদের সন্তানদের জন্য আমাদের দোয়া করা আমাদের সন্তানদেরকেও প্রশিক্ষণ দেয়া যে তারাও আমাদের জন্য দোয়া করবে আমাদের পিতামাতার জন্য আমাদের দোয়া করা এবং এর মাধ্যমে আমাদের সন্তানরা বুঝবে যে তারা আমাদের জন্য দোয়া করবে এটি আমাদের সকলের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা তাহলে প্রথম আজকের টপিক দ্বিতীয় আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে যে পিতামাতার গালিগালাজ তাদেরকে না করা অথবা অন্য কেউ তাদেরকে গালিগালাজ করার কারণ যাতে আমরা না হই কিভাবে হয়ে যেমন ধরেন আপনি নিজে এমন কোনো কাজ করলেন যেই কাজের কারণে অন্য কেউ রাগান্বিত হয়ে আপনার বাবা মার নাম ধরে গালিগালাজ করলো কেমন মানুষের সন্তান কত দুষ্ট ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে গালিগালাজ আপনার বাবা মাকে গালিগালাজ করতো অথবা আপনি সরাসরি আপনার বাবা মাকে বিভিন্নভাবে গালিগালাজ করলেন অশুভ আচরণ অশোভনীয় শব্দ চয়ন করলেন উচ্চারণ করলেন তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে এইটা যেই কোনো অবস্থায় হোক না কেন আপনি নিজে গালিগালাজ করেন অথবা আপনি গালিগালাজ করার কারণ বা উপকরণ হন না কেন যেই অবস্থায় হন না কেন পিতা মাতার জন্য এই গালিগালাজ করা গালিগালাজ করার কারণ হওয়া এটি একেবারুল এর সবচেয়ে ভয়ঙ্কর কবিরা গুনার একটি ইমাম আসিনী রাহমুল্লাহ তিনি আবহরাদি আল্লাহ তান থেকে বর্ণনা করছেন যে র আন্না রসুল্লাহাম রাজুল রাজুলান মাহু গোলাম রসুলাম দেখলেন এক লোক হেঁটে যাচ্ছে তার সাথে রয়েছে একটি বালক রাসুল্লাহাম তখন তাকে ওই গোলামকে বললেন ওই বালকটিকে বললেন মান হাদা এই লোককে যার সাথে তুমি হেরে যাও তিনি কে কয়লা তখন তিনি বললেন এই বালক বলেন আবি আমার বাবা কয়লা তখন রসুলাম বললেন ফেলা তামশি আমামা ওয়ালা তাস্তাতিবালাহ ওয়ালা তাজলিস ওয়ালা তাদহু বি ইসমিহি ওয়ালা তাদহু বি ইসমি চারটি কথা রসুলাম বললেন ফেলা তামশি আমামা অতএব বাবার সামনে দিয়ে হাঁটবে না বাবার পিছনে পিছনে হাঁটো বাবার সামনে দিয়ে হাঁটবে না দু নম্বর হচ্ছে ওয়ালা তাস্তা তিব্বালা ওয়ালা তাস তা সিব্বালা যে তোমার পিতার জন্যে তুমি বকাবকির কোনো কারণ হবে না তোমার পিতার পিতাকে মানুষ বকাবকি করবে তাকে গালিগালাজ করবে এর কারণ কখনো তুমি হবে না ওয়ালা তাজিলিস কবলা তোমার বাবার আগে তুমি বসবে না ওয়ালা তাদ রুহু বি ইসমি তুমি তোমার বাবার নাম নিয়ে কখনো ডাকবে না চারটি বিষয় চারটে বিষয় আবার বলছি প্রথমত হচ্ছে বাবার সামনে দিয়ে হাঁটা বাবার আগে বসা বাবার জন্য গালিগালাজের কোনো কারণ হওয়া এবং চতুর্থত হচ্ছে যে বাবার নাম ধরে ঢাকা এটি কখনো তুমি করবে না সুবাহান আল্লাহি ওয়াবি হামদি প্রিয় দর্শক এই হচ্ছে রাসুল্লাহ সাল আলী হোসেনের দিক নির্দেশন ইবনে আবিদ দুনিয়া মোরসাল একটি হাদিস আবু আল মাখারেক রদি আল্লাহ তাল থেকে বর্ণনা করছেন যে রাসুল্লাহ সাল আলী হোসেন বলেছেন মারার তুলাইলাতেন উসরিয়াবি বেরজলিন মগিবিন ফি নোরিল আরশি আমি একবার ওই যে আপনার মেয়ারাজের দিন মেয়ারাজের সময় আমাকে নিয়ে যাওয়া হলো এমন একজন লোকের পাশে দিয়ে যেই লোক আরসের যে নূর নূরের মধ্যে ডুবে আছে আর সে নুবের মধ্যে ডুবে আছে কুলতে আমি তখন প্রশ্ন করলাম জিবরিলকে মান হাদা এই লোককে হাজা মালিক এনিকে ফেরেস্তা এনিকে কি ফেরেস্তা তখন কিলা তখন তাকে বলা হলো এটিকে মালিক ফেরেস্তা তখন তাকে বলা হলো লা না কুলতু নাবি আমি বললাম তিনি কি কোনো নবী কেইল লালা তিনি বল আমাকে বলো না কুলতু মান হাজা তাহলে লোককে এই নূরের মধ্যে সে ডুবে আছে তখন আমাকে বলা হলো হাদা দুনিয়া এই হচ্ছে সেই লোক যার দুনিয়াতে তার জিব্বাটি সব সময় আল্লাহর জিকিরে ভেজা থাকত আল্লাহর জিকিরে ব্যস্ত থাকত এবং অকল বহু মোয়াল্লাকুম কুম্বিল মাসাজিদ মসজিদের সাথে লেগে থাকতো তার অন্তর তার অন্তর লেগে থাকতো মসজিদে ওয়ালাম ইয়াস্তা সিব্বালি দাইহে এবং তার পিতা মাতাকে কেউ গালিগালাজ করবে এই কারণ সে কখনো হয় নাই তার পিতামাতার গালিগালাজের কারণ কখনো সে হয় নাই এই তিনটি বৈশিষ্ট্য যে লোকের মধ্যে ছিল সে হচ্ছে এই লোক অতএব দেখুন আপনার মন অন্তরকে আপনি আপনার জিব্বাকে আপনি আল্লাহর জিকিরের মাধ্যমে শিক্ত রাখুন আপনার অন্তরকে মসজিদের সাথে আবিষ্ট রাখুন এবং আপনি আপনার পিতামাতার সম্মান অসম্মানের কোনো কারণ হবেন না কোন গালিগালাজের কোনো কারণ হবেন না বরং পিতামাতার সম্মানের জন্যে তাদেরকে মানুষ প্রশংসা করবে তার কারণ আপনি হন এবং এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন আবদুল্লাহ থেকে বর্ণিত যে এটি এটি এবং মুসলিমের হাদিস আল্লাহ আল্লাহ সেই ব্যক্তিকে লানত করুক যে তার পিতামাতাকে করে মিনাল কাবা বলেছেন যে কবিরা গুণের মধ্যে একটি হচ্ছে একজন ব্যক্তি তার পিতা মাতাকে গালিগালাজ করা সাহবাই কেন বলে ইয়া রাসুল্লাহ ওয়াহাল ইয়াস্তিমু রজুর ওয়ালেদাই একজন ব্যক্তি কি তার বাবা মাকে আবার গালিগালাজ করে নাকি রসুলাম বললেন নাম ইয়াসুব্বু আবার রজুলি ফাইয়াসুব্বু আবাহ ওয়াসুব্বু উম্মাহু ফাইয়াসুব্বু উম্মাহ যে এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বাবা মাকে গালিগালাজ করে ওই ব্যক্তি বিনিময় এই ব্যক্তির বাবা মাকে গালিগালাজ করে অতএব গালিগালাজ করা হলো কারণ এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম দেখালেন প্রিয় দর্শক তৃতীয়ত আজকের গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে পিতামাতার সাথে যে আপনার বংশ পরিচয় তার মাধ্যমে আপনার বংশ পরিচয় বা আপনার পরিচয় তুলে ধরা এবং এটি নিয়ে এটি নিয়ে নিজকে গর্বিত মনে করা এটিকে আপনার কোনো অবস্থায় হাইড করার কোনো আয়োজন না করা অনেকে যেটি করে সেটা হচ্ছে তার বংশ পরিচিতি চেঞ্জ করে ফেলে তিনি হয়তো আগে এক্সাম্পল স্বরূপ আগে হয়তো তিনি গাজী বা অন্য কোনো কিছু ছিলেন অথবা আগে তিনি সাধারণ ছিলেন এখন তিনি তার নাম লাগিয়েছেন চৌধুরী এখন তিনি নাম তার নাম লাগিয়েছেন শেখ এখন তিনি তার নাম লাগিয়েছেন পাঠরি এরকম বিভিন্ন ধরনের কালচার আগের ওইটা তিনি চেঞ্জ করে ফেলেছেন আর তার বাবার নামের সাথে নাম না মিলে তিনি এখন হয়তো অন্য কারোর সাথে তার নাম মিলিয়ে তিনি একটু কনফিউশন তৈরি করে তিনি একটা বেনিফিট নিতে চাচ্ছেন বেনিফিট অফ ডাউট তিনি নিতে চাচ্ছেন অথবা কখনো কখনো আমি আগে আলোচনা করেছি যে আধুনিক যুগে এরকম যেমন ধরেন আপনি অনেক পড়াশোনা করেছেন এখন আপনি অনেক ভালো চাকরি করেন আপনার বিয়ে করেছেন অনেক ভালো জায়গায় আপনার আপনার বাসায় খুব বড় বড় লোকজন আগাম আগমন ঘটে আপনি প্রতিদিন চাইনিজে যান বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যান ইত্যাদি এরকম মহারোহে আপনার জীবনযাপন চলছে কিন্তু আপনার বাবা মা এখনও গ্রামে সে অজপাড়া গায়ে তারা থাকেন তারা এখনও সাধারণ জামা কাপড় পরেন সাধারণ খাওয়া দাওয়া তারা করেন এবং তাদের শরীরের চেহারার মধ্যে কিন্তু ওই সাধারণত্বের একটা ছাপ রয়েছে এই আপনি আপনার বাবা মাকে কখনো আনেন না মানুষের সামনে যদি কখনো আসে তাহলে পরিচয় করে দেন না it is my father it is my mother ইনি আমার মা বা আমার বাবা পরিচয় করিয়ে কখনো দেন না কারণ পরিচয় করিয়ে দিলে আপনার যদি সম্মানে আঘাত লাগে আপনার সম্মান মর্যাদার কারণে আপনি এটি কখনো করছেন না আপনি তাদেরকে আপনার বাসায় ডাকেন না তাহলে অন্যরা দেখলে পাড়া প্রতিবেশী বা যাদের সামনে আপনি সাথে বাড়ি করেছেন যাদের সাথে আপনি থাকছেন তারা দেখলে হয়তো আপনাকে ছোট মনে করবে যে আর খুব নিম্ন ফ্যামিলির বা নিচু ফ্যামিলির অথবা খুব সাধারণ ফ্যামিলির সন্তান কিন্তু আপনি প্রতি মুহূর্তে গর্ব অহংকার করে করে বেড়ান যে না আমি খুবই উঁচু ব্যাংশের আমার বাবা মা এরকম এরকম ইত্যাদি বলে বলে আপনি অহংকার করতে চান এখন এই জন্য আপনি তাদেরকে কারোর সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মিনাল আকবর আল মিন আকবর কাবার রাসুল্লা সাল্লাহ হোসেন বলেছেন এই আহাম্মক এই আহাম্মক এই বেতমিজ এই দুষ্ট এই বেয়াদব এই বেয়াদের অবস্থায় রসুল্লাহ সাল্লাম বলেছেন মান ইদ্দা ইলা গাইরি আবি ও হুয়া ইয়ালামু আন্নাহু গাইরু আবি ফাল জান্নাতু আলাইহি হারামুন কোনো একজন ব্যক্তি তার পিতার সাথে পরিচয় নিজের পরিচয় না করে দিয়ে অন্য কোন কাউকে তার বাবা হিসেবে যদি পরিচয় করায় তাহলে জান্নাত তার জন্য হারাম ফাল জান্নাতু আলাইহি হারামুন সহি হাইনে বখারি মুসলিম আবহাওয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু বলেছেন লা তারগাবু আন আবা ইকুম ফামান রাগিবা আন আবিহি ফাহুয়া কুফরুন কেউ তোমাদের পিতা মাতা থেকে তোমরা বিশেষ করে তোমাদের বাবাদের থেকে তোমরা তোমরা অম ইয়ে হয়ে যেও না উদাসীন হয়ে যেও না তোমার বাবা দেখে তোমরা ভুলে যেও না তাদের পরিচয় দিতে তোমরা লজ্জা বোধ করো না কেউ যদি সেটি করে তাহলে সে কুফরি করলো সে ব্যক্তি কুফরি করলো প্রিয় দর্শক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আমি আলোচনা করেছি প্রেক্ষাপট তুলে ধরে যা সমাজে এখন ঘটছে পিতামাতা যদি তারা যদি হজ করতে না পারেন হজ করার যদি সামর্থ্য তাদের না থাকে তাহলে অবশ্যই অবশ্যই এবং তারা যদি মারা যান তাহলে তাদের পক্ষ থেকে আপনাকে হজ সম্পাদন করতে হবে আমরা জানি যে ফদল এমনি আব্বাস উদ্দি আল্লাহ তালানহু তিনি বর্ণনা করছেন যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যখন বিদায় হজের সময় রাসুল্লাহ সাল্লাম যখন মেনায় আপনার কোরবানির দিন এরকম যে কোরবানি করা হবে এমন একজন সময় খায়স খাস আম নামক গোত্রে একজন মহিলা আসলেন এবং রাসুল সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ ইন্না ফারিদ আল হাজি ফিল হাজি ফিল হাজ আলা ইবাদি আদরাকাত আবি শাইখান কাবিরা হজ এর ফরজিয়াত আমার বাবাকে পেয়েছিল কিন্তু আমার বাবা বৃদ্ধ তিনি আসলে বাহনে চড়ে বসতে পারেন না তিনি এতটা দুর্বল যে বাহনে শক্তি শক্তভাবে তিনি বসতে পারেন না হাল তারা আনা হজ্জা আপনি কি আমাকে অনুমতি দিবেন তার পক্ষ থেকে আমি হজ সম্পাদন করার জন্য কল রসুলাম বললেন হ্যাঁ রাসুলাম বললেন হ্যাঁ অর্থাৎ পিতামাতার পক্ষ থেকে তারা যদি হজ সম্পাদন না করতে পারেন অথবা তারা যদি হজ সম্পাদন না করে মারা যান তাদের অথচ তাদের উপর হজ ফরজ ছিল তাহলে আপনি হজ সম্পাদন করবেন যদি তারা কোনো অবস্থায় কোনো মান্যত করে যায় তাহলে সেই মান্যত আপনাকে অবশ্যই অবশ্যই পূর্ণ করতে হবে পিতামাতা এর অনুগত না থাকা তাদের প্রতি ভালো আদর্শ আচরণ না করা এই দুনিয়াতে যদি আচরণ ভালো না করা হয় তাহলে তাদের জন্য দুনিয়ায় রয়েছে ভয়ঙ্কর শাস্তি এবং আখেরাতে রয়েছে ভয়ঙ্কর শাস্তি রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম বলেছেন সালাহাতুন তিন ধরনের লোক রয়েছে লাইয়াংজুরুল্লাহ ইলাইহিম ইয়ামাল আল্লাহ তাদের দিকে তাকাবেন না এর মধ্যে আল্লাহ যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য তার প্রতি আল্লাহ সব হানুতা কেয়ামতের দিন তাকাবেন না ওয়াল মার আতুল মুতারাজ্জিলা ওয়াদ্দায়ুস এবং এমন এক মহিলা যে মহিলা পুরুষের মতো আচরণ করে বেড়ায় পুরুষের মতো সে চলে পুরুষের মতো সে দৌড়ে বেড়ায় এইরকম একজন আলমারাতুল মুতারাজ্জিলা এবং তিন নম্বর হচ্ছে ওয়াদ্দায়ুস এরকম একজন ব্যক্তি ওয়াসালাসাতুল্লাহ হলুন আল জান্না আর তিন ব্যক্তি তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না আল আকুলি ওয়ালিদাই যে ব্যক্তি পিতামাতার অবাধ্য ওয়াল মুদমিনু আল খামার যে যে আসলে আপনার মদ খাওয়াকে মদ খাচ্ছে মদ খেয়ে পাগল সে মাতাল হয়ে যায় ওয়াল মান্নান বিমা আওতা এবং যে ব্যক্তি কিছু দয়ার পরে সে খোটা দেয় এই তিন ব্যক্তির উপর জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইমাম আহমেদ হাম্বল ইমাম বোখারি নেমাজা এবং ইমাম বখারি তার আল আদাব আল মুফরাদ হাদিসকে বর্ণনা করেছেন মোয়াজিবিন জওয়াল রদি আল্লাহ থেকে তিনি বলছেন রাসুল্লাহ আসলাম আমাকে দশটি বিষয়ে আমাকে তিনি নির্দেশ দিয়েছেন একটি হচ্ছে আমি যাতে আল্লাহর সাথে শরিক না করি যদি আমি আমাকে হত্যাও করা হয় আমাকে পুড়িয়ে ফেলা হয় দুই নম্বর হচ্ছে আমি যাতে আমার পিতামাতার অবাধ্য না হই যাতে পিতামাতার অবাধ্য না হই আপনার হাদিসটি লিখে রাখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ হাদিস তিন নম্বর হচ্ছে যাতে আমি এক ওয়াক্ত সালাত ফরজ সালাত যাতে আমি ত্যাগ না করি কারণ যে ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে সে কাফের সে আল্লাহর জিম্মাদারিত্ব থেকে বের হয়ে যায় আর অবশ্যই তুমি মদ পান করবে না কারণ যে মদ পান করে মদ পান হচ্ছে সকল অপরাধের মূল রাসুসলাম বলেছেন তুমি অপরাধ থেকে মুক্ত থাকো কারণ অপরাধ করলে আল্লাহর গজব ওই ব্যক্তির উপর পতিত হয় রাসুল ইসলাম বলেছেন তুমি যুদ্ধের ময়দান থেকে পালাবে না কারণ যুদ্ধের ময়দান থেকে পালানো এটি মানুষরা যদি সকলে মারাও যায় তাহলে যুদ্ধের ময়দান থেকে পালানো এটি ভয়ঙ্কর অপরাধ ওয়াইন আসওয়ামতুন ওয়া আন্তফিহিম ফেসবুত মানুষ সকল লোক যদি মারা যায় তাহলে কোনো লোক যদি তোমাদের মধ্যে থেকে মারা যায় তাহলে তুমি তোমার দিনের দৃঢ়তাকে আরও বাড়িয়ে দাও আবার তোমার পরিবার পরিজন পরিজনের উপর তোমার সামর্থ্য অনুসারে তুমি ব্যয় করো তুমি তোমার শিষ্টাচার তোমার সন্তানদেরকে শিষ্টাচার শেখানোর জন্য আদব শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে শাসন করা থেকে বিরত থাকবে না এবং তুমি অবশ্যই আল্লাহকে তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় দেখাবে প্রিয় দর্শক এখানে কিন্তু সন্তান প্রতিপালন লালন পালন ইত্যাদির সাথে অনেকগুলো বিষয় জড়িত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিতামাতার আনুগত্য না করার বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে এসেছে আমরা দেখি যে পিতামাতার আনুগত্য না করার বিষয়টি এখানে এসেছে এবং দুনিয়ায় তাদের কি শাস্তি হতে পারে সে আলোচনা এখানে এসেছে এবং এটি কেয়ামতের একটি আলামত হিসেবে রাসুলাম বলেছেন লাকুমসাহাতুল্লা রজুল জারাহু হুয়া বাহু যে একজন কেয়ামত ততদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না লোকেরা তার প্রতিবেশী তার ভাই অথবা তার বাবাকে হত্যা করবে এখন আমরা তাই দেখছি প্রতি মুহূর্তে ভাইয়ের হাতে ভাইয়ের খুন বাবার হাতে সন্তান সন্তান হাতে পিতা এর খুন আমরা দেখছি এগুলো কিন্তু কেয়ামতের আলামত হিসেবে রাসুল্লাহ সাল্লাহ হাসান বলেছেন আর কোনো একজন ব্যক্তি এগুলো হচ্ছে আখেরাতে কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ পিতামাতার অনুগত না থাকে তাহলে আখেরাতে তার কি শাস্তি হবে আর দুনিয়াতে এই ব্যক্তির কি শাস্তি হবে রাসুল্লাহ সাল্লাহ আলী হোসেন বলেছেন কুল্লু জুনুবি আখিরুল্লাহ মিনহা ইলাইমিল কেয়ামত ইল্লা ওকুকাল ওয়ালিদাইন সকল অপরাধের শাস্তি আল্লাহ হানুমাতালা আখেরাত পর্যন্ত এগুলোকে স্থগিত করে রাখেন কিন্তু পিতামাতার অবাধ্যতার শাস্তিকে তিনি স্থগিত করে রাখেন না ফাইনিয়া আফিল হায়াত দুনিয়া কবলাল মামাত কারণ আল্লাহ সুবহান এই ব্যক্তিকে পিতামাতার অবাধ্য হওয়ার শাস্তি দুনিয়ায় প্রদান করবেন প্রদর্শক এর মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের এই ইস্যুটি যেখানে আমরা পিতামাতার প্রতি তাদের জীবদ্দশায় তাদের প্রতি আমাদের আচরণটি কী হবে সে আলোচনা বিস্তারিত আমরা আলোচনা করেছি এই আলোচনা আপনাদের সন্তানদেরকে আপনারা শোনাবেন আপনারা নিজেরা শুনবেন আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদের প্রতি এরকম অনুগত আনুগত্যশীল হতে অনুগ্রহশীল হতে নির্দেশ প্রদান করবেন উদ্বুদ্ধ করবেন আর সাথে সাথে আপনাদের পিতামাতাদের প্রতি আপনারা সেরকম অনুগত অনুগত সন্তান হিসাবে সোনালী শিশু আপনারা নিজেরাও হবেন আপনাদের সন্তানদেরকে যদি সোনালী শিশু হিসেবে গঠন করতে করতে চান এই হচ্ছে আমাদের গোটা আলোচনার মূল উদ্দেশ্য আল্লাহ সুবহানুমাতাল আমাদের এই আমাদের এই গোটা আলোচনাকে কবুল করে নিন আমাদের জীবনকে সহজ করে দিন এই কথা বলে আজকে এখানে আমরা শেষ করছি ইনশাআল্লাহ আগামী পর্বে পিতামাতার মৃত্যুর পর তাদের প্রতি আমাদের অনুকম্পা অনুগ্রহ এটার এটার প্রকৃতি পরিধি কি থাকবে সে আলোচনা করব তখন অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করবেন হাদা ওসল্লাহ সুবহানুমাত আলা আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবিহি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু